কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে সে কবর তো নয় বেশি দূর সে কবর তো নয় বেশি দূর সাড়ে তিন হাত মাটির নিচে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে সে কবর তো নয় বেশি দূর সে কবর তো নই বেশি দূর সাড়ে তিন হাত মাটির নিচে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে ছেড়ে ওই বাড়ি ঘর হমিকা পরে রবে যত সব হাতে আঁকা ছেড়ে ওই বাড়ি ঘর হমিকা পরে রবে যত সব হাতে আঁকা সব ছেড়ে একাকি যেতে হবে ও পাখি সব ছেড়ে একাকি যেতে হবে ও পাখি শুধুই খালি হাতে সে কথা কখনো কি দেখেছ ভেবে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে সে কবর তো নয় বেশি দূর সে কবর তো নয় বেশি দূর সাড়ে তিন হাত মাটির নিচে কতদিন কবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে হতে পারো তুমি রাজা বা প্রজা পেতে হবে তোমাকে মরণ সাজা হতে পারো তুমি রাজা বা প্রজা পেতে হবে তোমাকে মরণ সাজা একা একা কবরে যেতে হবে তোমাকে একা একা কবরে যেতে হবে তোমাকে সে কথা তুমি কি ভুলে গেছো এখনো ফিরে এসো খোদার পথে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে সে কবর তো নয় বেশি দূর সে কবর তো নয় বেশি দূর সাড়ে তিন হাত মাটির নিচে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে গড়েছ দালান কোটা বাড়ি গাড়ি মা বাবা ভাই বোনা দরিনি গড়েছ দালান কোটা বাড়ি গাড়ি মা বাবা ভাই বোনা দরিনি সব কিছু ফেলিয়া যেতে হবে চলিয়া সব কিছু ফেলিয়া যেতে হবে চলিয়া ইমান আমল যাবে শুধুই সাথে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে সে কবর তো নই বেশি দূর সে কবর তো নয় বেশি দূর সাড়ে তিন হাত মাটির নিচে কতদিন রবি ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে কতদিন রবে ধরাতে যেতে হবে কবরেতে